দরবারে অনেক অনেক শুক্রিয়া জুমার আজানের পর নামাজের পূর্বের এই অতি ফজিলতপূর্ণ সময় দিনী তালিমের এক মজলিসে আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হয়ে কিছুটা সময় বসার তৌফিক দান করছেন দিল খুলে আমরা সবাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর জন্মলগ্ন থেকেই এই পৃথিবীতে সত্য আর মিথ্যা সত্যপন্থী এবং মিথ্যাপন্থীদের একটা লড়াই এবং একটা সংঘাত এটা চলমান এই পৃথিবীতে বসবাসকারী মানুষ দুই প্রকার এক প্রকার মানুষ হল সত্য এবং হকপন্থী আর আরেক প্রকার মানুষ হল মিথ্যা এবং বাতিলপন্থী সমস্ত মানুষ এই দুই প্রকারের কোনো এক প্রকারে এক তো সে হকপন্থী সত্যপন্থী সত্যের উপর সততার উপর সে তার জীবনকে পরিচালিত করছে অথবা সে মিথ্যা বাতিলপন্থী সত্যকে গ্রহণ না করে মিথ্যার উপর এক মন গড়া জীবনকে সে যাপন করছে এই পৃথিবীর ইতিহাস এমন যে কখনো এই পৃথিবীতে সত্যপন্থীদের এক বিজয় অর্জিত হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে সত্যের বিজয় অর্জিত হয়েছে দিনে হক এটা বিজয় অর্জন করেছে দিনে বাতিল পরাজিত হয়েছে আবার এই ইতিহাসও পাওয়া যায় যে দিনে বাতিল পৃথিবীতে বিজয়ী দিনে হক এবং সত্য পরাজিত এই ইতিহাসও পাওয়া যায় এই বিজয়টা কিভাবে অর্জিত হয় সত্যপন্থীদের বিজয় কিভাবে অর্জিত হয় আর মিথ্যাপন্থীদের বিজয়টা কিভাবে অর্জিত হয় তো ইতিহাসটা ঠিক এমন যে যারা বাতিলপন্থী তারা এক কঠিন লড়াই এবং সংগ্রামের মাধ্যমে সত্যপন্থীদের পরাজিত করে তারা এই পৃথিবীতে বিজয় অর্জন করে তখন সমাজে দিনে বাতিল এতে বিজয়ী থাকে দিনে হক পরাজিত থাকে সত্যপন্থীরা পরাজিত থাকে মিথ্যাপন্থীদের জয় জয় কার চলতে থাকে আর সত্যপন্থীদেরও যখন বিজয় অর্জিত হয় তাদেরকেও এক কঠিন এবং সংগ্রামী জীবনকে পাড়ি দিয়ে নানা হোক ঘাত আঘাত এটাকে সহ্য করে সত্য প্রতিষ্ঠা করতে হয় তখন সত্য প্রতিষ্ঠিত হয় দিন হক বিজয়ী হয় মিথ্যাপন্থী আর বাতিল পন্থীরা তখন সমাজে পরাজিত হয় কোন সমাজে যখন দিনে বাতিল এটা বিজয়ী থাকে সেই সমাজে সৎ কাজ কঠিন হয়ে যায় অসৎ কাজ সহজ হয়ে যায় সমাজে যখন দিনে হক এবং সত্যপন্থীরা বিজয়ী থাকে সেই সমাজে সৎ কাজ করা সহজ হয়ে যায় অসৎ কাজ করাটা কঠিন হয়ে যায় তাই সত্যপন্থীদের পরিশ্রম তাদের মেহনত তাদের সাধনার পুরস্কার সত্যের বিজয় আর সত্যের বিজয় অর্জিত হয়ে যাওয়ার পর সৎ কাজ সহজ তখন অসৎ কাজটা কঠিন আর বাতিল পন্থীদের দীর্ঘ পরিশ্রম সাধনা কষ্ট এটার পুরস্কার তারা দুনিয়াতে পায় বাতিলের বিজয় তখন অসৎ কাজ করাটা সহজ হয়ে যায় সৎ কাজ করাটা তখন কঠিন হয়ে যায় মানুষ দুই প্রকার একদল মানুষ সত্যপন্থী তারা সত্য প্রতিষ্ঠায় তাদের শ্রম তাদের মেধা তাদের যোগ্যতা তাদের সময়কে তারা ব্যয় করে আর আরেকদল মানুষ তারা মিথ্যাপন্থী তারা বাতিলপন্থী তারা দিনে হককে বিজয়ী করার জন্য তাদের শ্রম তাদের মেধা তাদের অর্থ তাদের শক্তি এটাকে তারা ব্যয় করে না দিনে বাতিলকে বিজয়ী করার জন্য তারা তাদের মেধা তাদের শ্রম তাদের যোগ্যতা তাদের অর্থ সমস্ত কিছুর মাধ্যমে তারা দিনে বাতিলকে বিজয়ী করে এই যে দুই দল মানুষ একদল সত্য দিনকে বিজয়ী করার জন্য সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের শ্রম তাদের মেহনত তাদের অর্থ সমস্ত কিছুকে তারা ব্যয় করতেছে আর এর দ্বারা সত্য দিনের বিজয় হচ্ছে আর আরেকদল মানুষ দিনে বাতিলকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অর্থ তাদের সময় তাদের মেহনত তাদের সমস্ত কিছুকে তারা ব্যয় করছে আর তাদের এই মেহনত দ্বারা দিনে বাতিল বিজয় অর্জন করছে এই দুই দল মানুষের পরিশ্রম এক না দুই দল মানুষের লক্ষ্য এবং মঞ্জিল এক না ইচ্ছা এক না একদল মানুষের ইচ্ছা হলো সত্য দিনের বিজয় সত্যের বিজয় আর আরেকদল মানুষের লক্ষ্য হলো মিথ্যার বিজয় বাতিল দিনের বিজয় এই দুই দল মানুষের সাথে আল্লাহর আচরণ এই দুই দল মানুষ তাদের এই পরিশ্রমের আখেরাতের ফলাফলকে এক পাবে আল্লাহ কোরআন কারিমে এ বিষয়টাকেই বুঝাচ্ছেন ইন্না সায়াকুম লাশাত্তা নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টাটা বিভিন্ন রকম তোমরা যারা মানুষ তোমাদের প্রচেষ্টা তোমাদের লক্ষ্য এক না তোমাদের অনেকের লক্ষ্য দিনে হকের বিজয় সত্যের বিজয় সত্য সততার বিজয় আর তোমাদের অনেকের লক্ষ্য মিথ্যা দিনে বাতিলের বিজয় সত্যের পরাজয় তোমাদের প্রচেষ্টা তোমাদের ইচ্ছা এক না তোমাদের প্রচেষ্টা তোমাদের ইচ্ছা কিন্তু বিভিন্ন রকম আর তোমরা যেমন ইচ্ছা করবে আমার কাছে ফলাফলটা তোমরা কিন্তু তেমন পাবে ইচ্ছাটা যেমন হবে ফলাফলটাও তেমন হবে কাজটা যেমন হবে তার পরিণতিটাও কিন্তু তেমন হবে যদি সত্য দিনের বিজয়ে সত্যের বিজয়ে সত্য প্রতিষ্ঠায় যদি তোমাদের শ্রম তোমাদের মেহনত এটা যদি ব্যয় হয় এইটার ফলাফল একরকম আর যদি মিথ্যা দিনের বিজয় সত্যের পরাজয় এটা যদি তোমাদের লক্ষ্য হয় এর ফলাফল কিন্তু ভিন্ন রকম আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন যেমন রাত এই রাতটা যখন অন্ধকার হয়ে যায় এর ফলাফল একরকম আর দিন এই দিন যখন আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে যায় তার ফলাফল তার পরিণতি কিন্তু ভিন্ন রকম রাত রাতের কাজ দিন আর দিনের কাজ কিন্তু এক না এক এই রাত আর রাতের কাজ দিন আর দিনের কাজ কি এক এক না আল্লাহ তাই বলছেন তাই একজন সত্যের পিছনে সত্য প্রতিষ্ঠায় সততার পিছনে সততা প্রতিষ্ঠায় যে তার পরিশ্রম তার মেধা তার যোগ্যতাকে ব্যয় করলো তার ফলাফল একরকম হবে আর যে মিথ্যা আর অসত্যের বিজয়ের জন্য তার জীবন তার সংগ্রাম তার মেধা তার যোগ্যতা এ সমস্ত কিছুকে যে ব্যয় করেছে সে তার ফলাফল অন্যরকম পাবে কোরআনে করিমের অন্যত্র সুরায় নুন দ্বিতীয় রুকুর শুরুতে আল্লাহ প্রশ্ন করছেন জালুল মুজরিমিন মালাকুম জালুল মুজরিমিন মালাকুম তোমরা কি এমন ধারণা করো যে আফা নাজালুল মুসলিমিন আকাল মুজরিমিন দুই দল লোক দুই দল লোক দুই পন্থী লোক এক পন্থী হলো মুসলিম তারা আমার আনুগত্যকারী তারা আমার আনুগত্যশীল আর আরেক প্রকারের লোক হলো যারা মুজরেম যারা অপরাধী আমার নাফরমান আমার আনুগত্য যারা করে না আল্লাহ প্রশ্ন করতেছেন আফানা জালুল মুসলিমিন আকাল মুজরিমিন আমার ব্যাপারে তোমাদের ধারণা কি এই যে আমি যারা আমার আনুগত্যশীল আর যারা আমার নাফরমান সকলের সাথে আমার আচরণটা সমান হবে তোমরা কি এই ধারণা করো যে যারা আমার আনুগত্যকারী আর যারা আমার অবাধ্য আমি উভয়ের সাথে সমান আচরণ করব। তোমরা কি এমন ধারণা করো কাইফা তোমাদের এটা কেমন বিবেক এটা তোমাদের কেমন বিচার তোমরা করছো আল্লাহ নিজেই প্রশ্ন করছেন আল্লাহ কোরআনে করিমের অন্যত্র প্রশ্ন করছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ আম হাসিবা আল্লাহ বলতেছেন যারা অপরাধ আর মন গড়া জীবনকে যারা যাপন করে যারা অপরাধের জীবনকে যাপন করে তারা কি মনে করে আন্না আল্লাহুম আমি তাদের সাথে সেই আচরণ করব আল্লাহাত যেই আচরণ ইমানদার আর সৎকর্মশীলদের সাথে আমার হবে যে যারা সমাজের মাঝে অপরাধ করে বেড়ায় তারা কি এই ধারণাই করে যে আমি আল্লাহ মুমিন আর সৎকর্মশীলদের সাথে যে আচরণ করব। তাদের সাথে আমার আচরণটা একই রকম হবে এই ধারণা তারা করে আল্লাহ এই প্রশ্ন করার পর নিজেই জবাব দিচ্ছেন এই যে ধারণাটা তারা করলো এটা অত্যন্ত মন্দ এবং নিকৃষ্ট পর্যায়ের একটা ধারণা এটা একটা ভুল ধারণা এই ধারণাটা ভুল এই ধারণাটা কি আল্লাহ বলতেছেন ধারণাটা ভুল কোরআনে কারিবের অন্যত্র আল্লাহ বলছেন সৎ পিছনে মেহনত করছে আর আরেক দল লোক আল মুফসিদিন আফিল আরদি তারা আমার জমিনের মাঝে ফেসাদ করছে আমার জমিনের মাঝে অপবিত্রতা এবং আমার জমিনের মাঝে তারা নষ্টামি করছে আল মুফসিদিন ফিল আরদ যারা জমিনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মুফসিদ অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ প্রশ্ন করতেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস একদল লোক ইমানের কাজ করছে সত্য আর সততার মাধ্যমে জীবনকে পরিচালিত করছে আর আরেক দল লোক আল মুফতিদিন আফিল আরজি তারা জমিনের মাঝে ফেসাদ করছে জমিনের মাঝে উশৃঙ্খলতা আর বিশৃঙ্খলা করছে আল্লাহ প্রশ্ন করতেছেন আমরা জাল আমার আচরণ কি উভয়ের সাথে সমান হবে নিজেই প্রশ্ন করতেছেন এই আমার কাছে যারা মুত্তাকি আর যারা পাপাচারী এরা কি আমার কাছে সমান প্রশ্ন করতেছেন আমার কাছে মুত্তাকি আর পাপি কি সমান এটা হতে পারে নিজেই প্রশ্ন করছেন আল্লাহ তালা বুঝাচ্ছেন যে এই জমিনে যে দুই পন্থী লোকের বসবাস এক পন্থী লোক এরা ইমানের পিছনে মেহনত করছে সত্যের পিছনে মেহনত করছে আর আরেক দুই লোক তারা বেইমানিকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে অন্যায় অশ্লীলতা এটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই দুই ধরনের লোক সমান না এই দুই ধরনের লোকের সাথে আমি আল্লাহর আচরণ সমান হবে না আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে তোমাদের চেষ্টা তোমাদের কর্ম যেমন হবে তোমাদের পরিণতি তোমাদের ফলাফলটা তোমাদের চেষ্টা অনুযায়ী তোমরা তোমাদের ফলাফল পাবে যদি মিথ্যার পথে মিথ্যা প্রতিষ্ঠায় তুমি যদি সংগ্রামী জীবনকে যাপন করো তোমার মেহনত তোমার পরিশ্রম তোমার যোগ্যতা এটা যদি মিথ্যা প্রতিষ্ঠায় ব্যয় হয় আর তোমার এ মেহনত তোমার পরিশ্রম দ্বারা সমাজের মাঝে যদি মিথ্যা প্রতিষ্ঠিত হয় আল্লাহর দিন যদি পরাজিত হয় দিনে বাতিল তোমার দ্বারা সমাজের মাঝে বিজয়ী হলো অন্যায় সমাজের মাঝে তোমার মাধ্যমে বিজয়ী হলো তুমি সত্যকে পরাজিত করলে সততাকে পরাজিত করলে অন্যায়কে প্রতিষ্ঠিত করলে নিজ শক্তির দ্বারা নিজ যোগ্যতার দ্বারা নিজ মেধার দ্বারা তো তোমার সমাজে তোমার মাধ্যমে মিথ্যা বিজয়ী হওয়ার পর সত্য পরাজিত হওয়ার পর এটা তোমার একটা বিজয় যে তুমি সত্য সততাকে পরাজিত করেছ তুমি আল্লাহর দিনকে পরাজিত করেছ তুমি বাতিল দিনে বাতিলকে তুমি বিজয়ী করেছ তোমার সংগ্রাম দ্বারা তোমার মেহনত দ্বারা তোমার পরিশ্রম দ্বারা তোমার অর্থ দ্বারা কিন্তু এমন একদিন আসবে এই দিনে বাতিল অন্যায় সমাজের মাঝে প্রতিষ্ঠিত থাকবে কিন্তু তুমি পৃথিবীতে থাকবে না তুমি যে অন্যায়কে প্রতিষ্ঠিত করে গেলে তুমি যে অপরাধকে প্রতিষ্ঠিত করে গেলে তুমি যে অপরাধের প্রচার প্রসার অপরাধের মজা অপরাধ প্রবণতার বীজ মানুষের মাঝে তুমি যে বপন করে গেলে এমন একদিন আসবে তোমার প্রতিষ্ঠিত করা সেই অপরাধ সেই দিনে বাতিল এটা ঠিকই সমাজের মাঝে বিজয়ী থাকবে কিন্তু তুমি তো পৃথিবীতে থাকবে না তোমাকে তো চলে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে তোমাকে চলে যেতে হবে তখন আল্লাহর কাছে তোমার জবাবটা কি হবে আল্লাহ তাই প্রশ্ন করছেন মা আনহু ইদা তারাদ্দা একটা সময় আসবে যখন মৃত্যুর কুলে তোমাকে ঢলে পড়তে হবে যখন মৃত্যুর ডাকে তোমাকে সারা দিতে হবে আল্লাহ বলতেছেন তার সম্পদ তার শক্তি তার কোনো কাজে আসবে না সে বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া আমার সম্পদ আমার শক্তি আমার কোনো কাজে আসলো না সুলতানিয়া আমার যে রাজত্ব ছিল আমার যে কর্তৃত্ব ছিল আজকে তো সবই ধ্বংস হয়ে গেছে আজকে তো আমার কাছে সম্পদও নেই আমার কাছে শক্তিও নেই আমার কাছে নেতৃত্বও নেই আমার কাছে রাজত্বও নেই আমার কাছে জনবলও নেই কিছুই নেই এই চেতনাটা এই শিক্ষাটা এই দাওয়াতটা এই মেসেজটা আল্লাহ কোরআন করিমের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করছেন তোমার পরিশ্রম তোমার মেহনতটা সত্যের পিছনেও হতে পারে সত্য প্রতিষ্ঠাতেও হতে পারে আবার তোমার মেহনত তোমার পরিশ্রমটা মিথ্যা প্রতিষ্ঠায় দিনে বাতিল প্রতিষ্ঠাতেও হতে পারে হতে পারে তুমি মানুষদেরকে আল্লাহর পথেও ডাকতে পারো ডাকার অধিকার তোমার আছে তুমি মানুষদেরকে অন্যায় বেহাপনা অশ্লীলতার দিকেও ডাকতে পারো সে অধিকারও তোমার আছে তোমার সারা দিয়ে মানুষ নামাজিও হতে পারে তোমার এটাকে সারা দিয়ে মানুষ নর্তুকি অপরাধী অপরাধ জগতের বাসিন্দাও হতে পারে তুমি তোমার শ্রম দ্বারা তোমার মেহনত দ্বারা একদল নামাজি দিনদার লোকও তৈরি করে যেতে পারো আবার তুমি তোমার শ্রম তোমার মেহনত দ্বারা একদল বেহায়া নির্লজ্জ একটা সমাজ এটাও তুমি গড়ে যেতে পারো কিন্তু তোমাকে তোমার এই জীবনটা এই জীবনটাকে সমাপ্ত করে তোমাকে তো আল্লাহর কাছে যেতে হবে আর আল্লাহর কাছে যখন তুমি চলে যাবে তখন তোমার এই কাজের কর্মফল তোমার চেষ্টা তোমার সাধনাটা তোমার পরিশ্রমটা যেই পথে ব্যয় হবে সেই পথ অনুযায়ী তুমি আল্লাহর কাছে তোমার ফলাফল পাবে তাই তোমার জীবনের কর্ম পদ্ধতিটা তোমার শ্রম তোমার মেধা কোন পথে ব্যয় হচ্ছে এটার পরিণতি কি হবে সেই পরিণতিকে সামনে রেখে তুমি তোমার কদমকে অগ্রসর এটাই কোরআনের দাওয়াত মিথ্যাকে যদি বিজয়ী করতে চাও নির্লজ্জতা বেহাপনা যদি ছড়িয়ে দিতে চাও তার পরিণতিটাকে সামনে রাখো এর পরিণতি সামনে রেখে অগ্রসর হোক তুমি যদি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাও তুমি যদি মিথ্যার পিছনে তোমার শ্রম তোমার যোগ্যতা তোমার মেধাকে ব্যয় করো এই সমাজে মিথ্যা বিজয়ী হবে আল্লাহ তালা মিথ্যার বিজয় দান করবেন সত্যপন্থীরে পরাজিত হবে তাই সমাজকে সিদ্ধান্ত নিতে হবে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের সমাজে সত্যের বিজয় চাই তাহলে আমাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সত্যের বিজয়ে আমাদেরকে আমাদের প্রত্যেকটা কাজ সম্পাদন করতে হবে সেই পরিকল্পনা অনুসারে আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজকে পরিচালিত করতে হবে আর আমি আপনি আমরা আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি মিথ্যার বিজয় চাই একটা বেহাপনা অশ্লীলতায় ঘেরা একটা উশৃঙ্খল একটা বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা চাই যদি চাই এমন সমাজ যদি আমরা তৈরি করতে চাই যে সমাজে দিনে হক পরাজিত থাকবে সৎ লোকেরা কথা বলতে পারবে না তাদের জবানকে স্তব্ধ করে দেওয়া হবে বাতিল পন্থীরা তারাই কথা বলবে তারাই শক্তি আজ সমাজ পরিচালনার প্রত্যেকটা কাজগুলো তাদের দ্বারাই সম্পাদিত হবে হতে পারে কোরআনে করিমের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের নিজেদেরকে গড়ার নিজ পরিবারকে গড়ার নিজ সমাজকে তৈরি করার পথ পদ্ধতি দিক নির্দেশনা সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদের মেহনত দ্বারা তোমাদের শ্রম দ্বারা তোমাদের জীবন গড়ে উঠবে তোমাদের মেহনত যদি সত্যের পিছনে হয় সত্য বিজয়ী হবে তোমাদের মেহনত যদি মিথ্যার পিছনে হয় মিথ্যা বিজয়ী হবে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো যদি সত্যের বিজয় চাও সত্যের উপর নিজ জীবনকে পরিচালিত করো সত্যের পিছনে শ্রম দাও নিজ মেধা নিজ যোগ্যতাকে ঢেলে দাও সত্য প্রতিষ্ঠায় আর যদি সত্যের বিজয় না চাও মিথ্যার বিজয় চাও তাহলে মিথ্যা প্রতিষ্ঠায় নিজ শ্রম নিজ মেধা নিজ যোগ্যতা নিজ অর্থ সমস্ত কিছু ঢেলে দাও মিথ্যার বিজয় হবে সত্য পরাজিত হয়ে যাবে যদি মিথ্যাকে পরাজিত করতে চাও মিথ্যাকে বিজয়ী করতে চাও সমাজ মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায় মিথ্যাকে বিজয়ী করতে চায় বা আমি আপনি আমি মিথ্যাকে বিজয়ী করতে চাই মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাই তো আল্লাহ তালার সাফ এবং পরিষ্কার ঘোষণা যে আল্লাহ তালা এমন ব্যক্তিদেরকে সত্যের পথ দেখান না এই সমাজে সত্য বিজয়ী হবে না যেই সমাজের লোকেরা সত্যের বিজয় চায় না যে সমাজের লোকেরা সত্যের বিজয় চায় নিজেরা সত্যপন্থী হয় আল্লাহ সেই সমাজে সত্যের বিজয় দেয় আর যে সমাজের লোকেরা সত্যের বিজয় চায় না নিজেরা সত্যের পথে আসে না সেই সমাজে আল্লাহ সত্যের বিজয় দেন না যে সমাজের লোকেরা মিথ্যার বিজয় চায় মিথ্যা প্রতিষ্ঠায় শ্রম দেয় যোগ্যতা দেয় আল্লাহ সেই সমাজে মিথ্যাকে বিজয়ী করে দেন সেই সমাজে মিথ্যার বিজয় হয় না যেই সমাজের লোকেরা সত্যের বিজয় চায় সত্যের পথে চলে এই সত্যের বিজয় আর মিথ্যার বিজয় এটা আমার আপনার হাতে আমার আপনার সিদ্ধান্তে আমরা যখন নিজেরা সত্যপন্থী হয়ে যাব সত্যের ওপর নিজ জীবনকে গড়ে তুলব সত্য জানবো সত্যের শিক্ষা অনুযায়ী জীবনের প্রত্যেকটা কাজ আমি এবং আপনি যখন করব আমাদের সমাজটা এমন সমাজ হবে এই সমাজে সত্য বিজয়ী থাকবে মিথ্যা পরাজিত হয়ে যাবে আর আমি আর আপনি যদি সত্যপন্থী না হই সত্যকে না জানি সত্যের উপর নিজ জীবনকে গড়ে না তুলি সত্যের দাওয়াত আমি আর আপনি যদি পরস্পরকে না দেই এই অবস্থায় এই সমাজে জোরপূর্বক সত্য বিজয়ী হবে না কিভাবে হবে আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন কোরআনে করিমের সুরায় কাসাসের পঞ্চাশতম আয়াত নবী আপনি মানুষদেরকে দাওয়াত দেন মানুষদের কাছে সত্যের পথটা মানুষদের কাছে তুলে ধরেন সত্যের দাওয়াতটা আপনি তাদের কাছে পৌঁছে দেন সত্যের দাওয়াতটা সত্যের শিক্ষাটা তাদের কাছে পৌঁছে দেওয়ার পর যদি তারা আপনার ডাকে সাড়া না দেয় তারা যদি সত্যকে গ্রহণ না করে তারা যদি সত্যের উপর তাদের জীবনের প্রত্যেকটা কাজ সত্যের শিক্ষা অনুযায়ী যদি না করে ফালাম তাহলে আপনি জেনে রাখুন আপনি শুনে রাখুন তারা তাদের মন গড়া জীবনকে যাপন করছে সত্যকে জানলো সত্যকে শিখলো সত্যকে বুঝলো কিন্তু তারা সত্যকে গ্রহণ করলো না তারা আগের মতোই মন গড়া জীবনকে তারা যাপন করলো আল্লাহ প্রশ্ন করতেছেন আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন আন্নামায়াত্তা বিউনা আহওয়া আহম তারপর আল্লাহ নিজেই বলতেছেন ওমান আদল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ যে ব্যক্তি তার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্যের বাণী তাদের কাছে পৌঁছার পর সে মন গড়া জীবনী যাপন করলো নিজ ইচ্ছা অনুযায়ী সে তার জীবনকে যাপন করলো আল্লাহ বলতেছেন মান আজল্লু মিম্মান ওই ব্যক্তির চাইতে অধিক পদভ্রষ্ট আর ক্ষতিগ্রস্ত কে তার চাইতে অধিক ক্ষতিগ্রস্ত কে তাকে সত্য বুঝিয়ে দেওয়া হলো সত্য তাকে শুনিয়ে দেওয়া হলো সত্যের ফলাফলও তাকে বুঝিয়ে দেওয়া হলো কিন্তু সত্যকে সে গ্রহণ করল না গ্রহণ তো তাকে করতে হবে শিক্ষাটা তো তার সামনে উপস্থাপন করার দায়িত্ব নবীর নবী শিক্ষা সত্যের শিক্ষা যখন তার পর্যন্ত নবীর মাধ্যমে পৌঁছে গেল এখন সত্য গ্রহণ করা আর না করা এইটার অধিকারটা কার তার নিজের এখন সে যদি সত্য বুঝার পর শোনার পর জানার পর সত্যকে সে গ্রহণ করল না এই অবস্থায় তার জন্য তার কোনো পথ খোলা নেই সে পথভ্রষ্ট সে ক্ষতিগ্রস্ত এর পরের শব্দটা এর পরের আয়াতটা আয়াতের বাকি অংশটা বুঝার আল্লাহ বলছেন রীতি এই লাহদি আল্লাহ তিনি হেদায়তের পথ দেখান না কাদেরকে আল কৌমিন যারা জালিম সম্প্রদায় যারা সত্যকে জানার পর সত্যকে গ্রহণ করলো না তারা জালেম আল্লাহ তাদেরকে হেদায়তের পথ দেখান না মুসরিফ যারা সীমালঙ্ঘনকারী মুরতাব যারা সংশয় পোষণকারী আল্লাহ তালার কোরআন এটার উপর যারা ইয়েকিন তৈরি করে না দৃঢ় বিশ্বাস পোষণ করে না যারা দুদুল্যমান সন্দেহের মাঝে লিপ্ত থাকে আল্লাহ সতর্ক করছেন আল্লাহ তাদেরকে হেদায়তের পথ দেখান না সুরায় নাহাল সাত্রিশতম আয়াত আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি তাদের হেদায়তটাকে খুব চান আপনি তো তাদের হেদায়তের খুব পিপাসু আপনি চান তাদের সকলের যেন হেদায়ত হয়ে যায় আল্লাহ নবীকে বলতেছেন ইনতাহারিস আলা হুদাহম যদি আপনি চান যে তাদের হেদায়ত হয়ে যাক কিন্তু আল্লাহর রীতি তো এই যে নিশ্চয়ই আল্লাহ যে গুমরাহির উপর থাকতে চায় তাকে হেদায়ত দেন যে জানলো এটা আল্লাহর হুকুমের লঙ্ঘন তারপরও সে সিদ্ধান্ত নিল আমি এটাই করবো সে জানলো এটা গুণা তারপরও সে সিদ্ধান্ত গ্রহণ করলো আমি এটাই করব আল্লাহ তো হেদায়ত দান করেন না তাকে যে গুমরাহির উপর থাকতে চায় ওমালাহুম মিন নাসিরিন ওয়ামা আল্লাহ বলতেছেন তাদের আর কোনো সাহায্যকারী নেই কারণ আল্লাহর সাহায্য তাদের থেকে আল্লাহ তালা তার সাহায্যকে তাদের থেকে প্রত্যাহার করে নিয়েছেন তারা যে হেদায়তের পথে আসবে আল্লাহ তালা তার সিদ্ধান্ত তার সাহায্য তাদের থেকে প্রত্যাহার করে নিয়েছেন যেহেতু তারা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম জানার পরও তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর হুকুম মানব না তো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে আমার হুকুম মানবি না তোদের হেদায়ত হবে না তোমরা যদি মিথ্যার বিজয় চাও মিথ্যার বিজয় হবে তোমরা যদি অশ্লীলতা চাও অশ্লীলতার বিস্তার হবে তোমরা যদি অন্যায় চাও তাহলে তোমাদের সমাজ অন্যায় ঘেরা সমাজ হবে আমার এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি অন্যায় থেকে নিজেকে বাঁচাবো আমি অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাবো আমি অপরাধ থেকে নিজেকে বাঁচাবো আমি সৎ এবং সত্যকে গ্রহণ করব। আমার আর আপনার সিদ্ধান্তে সমাজের মাঝে সত্য বিজয়ী হবে আর আমি এবং আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ না করি আমার সিদ্ধান্ত না যে আমি সত্যের উপর চলব আমার সিদ্ধান্ত না যে আমি মিথ্যা থেকে বাঁচব তো আমার আপনারই তো সমাজ তাহলে আমার আপনার সমাজে সত্য কিভাবে বিজয়ী হবে আল্লাহ সত্যের বিজয় কিভাবে দিবেন আমি আর আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করব যে আমি মিথ্যাকে ছেড়ে দিলাম আমি সত্যের উপর চলবো আমি সততার উপর চলব আমি সত্যের দিকে ডাকব আমি অশ্লীলতা ব্যাপনাকে বর্জন করব তো আমার আপনার সমাজ এ সমাজে আল্লাহর সিদ্ধান্ত আসবে সত্য বিজয়ী আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني আল্লাহ কোরআনে করিমের মাঝে তার ওয়াদা শোনাচ্ছেন কোরআনে করিম কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহর গ্রন্থ ঠিক না কোরআন কি শুধু নবী যুগের জন্য না আমাদের জন্য আমাদের যুগের জন্য কোরআন আমাদের পরবর্তী যুগের জন্য কোরআন ঠিক না কোরআনে কারিমে আল্লাহ তালা যে সমস্ত হুকুম দিছেন এটা কি শুধু সাহাবা একরামদের জন্য না আমাদের জন্য কন আমাদের জন্য হুকুম তো এই কোরআনে কারিমে আল্লাহ তালার যত ওয়াদা যে সমস্ত পুরস্কার সে পুরস্কার কি শুধুই সাহাবা একরমদের জন্য না আমাদের জন্য আমাদের জন্য কোরআনে কারিমে আল্লাহ যা করতে বলেছেন তা যখন আমরা করব আল্লাহ তালার সাহায্য আমাদের কাছে সেইভাবে আসবে যেইভাবে সাহাবা একরমদের কাছে আল্লাহ তালার সাহায্য আসছে কারণ আল্লাহ তালার ওয়াদা কোনো জমানার সাথে খাস না আল্লাহ কোরআনে কারিমে যত ওয়াদা দিয়েছেন কোন ওয়াদাকে কোন জমানার সাথে খাস করেন নাই বরং আল্লাহ তালার ওয়াদাকে আমলের সাথে খাস করছেন এই আমল করো এই পুরস্কার তোমরা পেয়ে যাবে আল্লাহ কোরআনে কারিমে বলছে তাই আমাদের জন্য আল্লাহ তালার তরফ থেকে আমলের দুয়ার খোলা কোনো বাধা আছে এই আমল করা যাবে না বাধা আছে কোনো বাধা নাই আমলের দুয়ার খোলা আমল যখন আমরা তৈরি করব আল্লাহ তালার তরফ থেকে সাহায্য আসবে আল্লাহ তালার সাহায্যের জন্য আমল তৈরি করতে হবে ভাষণ তৈরির দ্বারা তো আল্লাহ তালার সাহায্য আসবে না আমল তৈরি করতে হবে কদম বায়দন্দর তরিকত নদম কে আসলে নদারদ দমে বেকদম তরিকত বজুজ খেদমত خلق نیست بتسبی و سجاد او دلق نیست قدم باید اندر طریقت ندم که اصل ندارد دم بے قدم আমল তৈরি করতে হবে আমল অদম বা এদন্দর তরিকত আল্লাহ তালার পথটা এটা চাপাবাজির পথ না এটা হলো কাজের পথ এটা মুখের ভাষণের বিষয় না সুন্দরভাবে উপস্থাপনের বিষয় না এটা জীবন তৈরির বিষয় জীবন তৈরির বিষয় পূর্ণ জীবনটার পরিবর্তন পূর্ণ জীবনটাকে সাহাবা একরামদের নমুনায় তৈরি করা শুধু নামাজ না শুধু নামাজটাই নবীর মতো না কথাবার্তা আচার আচরণ মহামালাত মহাসারাত লেনদেন ওয়াদা ঘর পরিবার বাজার সমাজ সমস্ত কিছুই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ছক রেখে গেছেন সেই ছক অনুযায়ী গড়ে তোলা পুরা জিন্দিগিতে ঘরে বাইরে সমাজে সর্বত্র সুন্নত জীবনকে তৈরি করা সাহাবা একরাম আল্লাহর রসুলের পূর্ণ জীবনের আলোচনা করে গিয়েছে নবী করিম আলি আলাইহাসাল্লাম কিভাবে রুকু করতেন কিভাবে সেজদা করতেন কিভাবে উঠা থেকে বসতেন কিভাবে বসা থেকে উঠতেন হাদিসের কিতাবগুলোর মাঝে তার বর্ণনা আছে না আছে না ঠিক এইভাবে হাদিসের কিতাবগুলোর মাঝে আল্লাহর রসুল কিভাবে জুতা পরিধান করতেন কিভাবে জুতা খুলতেন তার আলোচনাও আছে আছে না একদম জুতা খোলা জুতা পরা জুতা খুলবো আবার জুতা পরবো এই কাজটাও একজন মুসলিম নিজ ইচ্ছা নিজ মন ভাবে করবে না কোন পদ্ধতিতে করবে যে পদ্ধতি ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল তাহলে আমার লেনদেন আমার ব্যবসাটা এটা কি তাহলে মন গড়া করা যাবে এটা তো নবীর তরিকাই করতে হবে নবী যেইভাবে স্বচ্ছতার সাথে লেনদেনের হুকুম দিয়েছেন আমার লেনদেনটা ঠিক ওরকম স্বচ্ছতার সাথে হতে হবে আমার আচার ব্যবহার আমার সমাজের সাথে আমার ঘরের সাথে আমার পরিবারের সাথে আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমার আপনজনদের সাথে অপরিচিতদের সাথে বিধর্মীদের সাথে রাষ্ট্রের সাথে জনগণের সাথে সকলের সাথে এটা তো মন গড়া বিষয় না নিজ ইচ্ছার বিষয় না নিজ ইচ্ছাটাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যে শিক্ষা যে সিলেবাস মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা দিয়েছেন সেই সিলেবাস অনুযায়ী নিজ জীবনের প্রত্যেকটা কাজকে সম্পাদন করতে হবে আর এইভাবে আমাদের জীবন যখন সুন্দর হয়ে যাবে আমরা যখন সত্যপন্থী হয়ে যাব আল্লাহ তালা সত্যের বিজয় দান করবে সমাজে সৎ কাজ করা সহজ হয়ে যাবে অসৎ কাজ করাটা এই সমাজে কঠিন হয়ে যাবে হবে না হয়ে যাবে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াদাকার আল্লাহর এটা আমার কথা না তো কোরআনের কথা আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদেরকে ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনবে আর ইমান উপযোগী কর্মপন্থা অবলম্বন করবে প্রত্যেকটা কাজ ইমান অনুযায়ী করবে ইমান অনুযায়ী প্রত্যেকটা কাজ কিভাবে হয় কিভাবে প্রত্যেকটা কাজ করলে সে কাজটা ইমান অনুযায়ী হয় প্রত্যেকটা কাজ যখন মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় হয় তখন ওই কাজটা ইমান উপযোগী কাজ হয় আল্লাহ তালা আমাদেরকে দুইটা কাজ দিচ্ছেন একটা কাজ কি ইমান আনা দ্বিতীয় হলো জীবনের প্রত্যেকটা কাজ পূর্ণ চব্বিশ ঘন্টা আমলে সালেহের উপর থাকা মোহাম্মদুর রসুল্লাহর তরিকার উপর থাকা চব্বিশ ঘন্টা গুনাহ না করা চব্বিশ ঘন্টা নিজ প্রত্যেকটা কাজ দ্বারা আল্লাহর এবাদত করা আল্লাহর দাসত্ব প্রকাশ করা আমার বাজার যখন আল্লাহর হুকুম অনুযায়ী হবে বাজারের দ্বারা আল্লাহর দাসত্ব হবে হবে না আমার ঘরে স্ত্রী সন্তানের সাথে আমার আচরণ যখন মোহাম্মদুর রসুল্লার তরিকা অনুযায়ী হবে আমি ঘরে থাকবো আমি স্ত্রী আমার সন্তানদের সাথে এই সময় কাটাবো কিন্তু আমার এই সময় কাটানোটা এবাদত হবে আমার অফিস অফিসের চাকরি আমার ব্যবসা আমার লেনদেন যখন মোহাম্মদুর রসুল্লার তরিকায় হবে আমি তো দোকানে বসে ভাই ব্যবসা করছি আমি অফিসে বসে সরকারের চাকরি করছি <coughs> কিন্তু মোহাম্মদুর রসুল্লার তরিকায় আমার এই অফিসে বসে থাকা অফিসের ফাইলের মাঝে সই দেওয়া আর কাজ করা এই সমস্ত কাজ দ্বারা আমি আল্লাহর দাসুক্ত করছি আমার অফিসের আট ঘন্টার মেহনত এবাদত হচ্ছে এবাদত হচ্ছে তাই নিজ পূর্ণ জীবনটার একটা পরিবর্তন নিজ পূর্ণ জীবনটাকে মোহাম্মদুর রসুল্লাহর তরিকার উপর নিয়ে আসা এইটা যখন আমরা করব এই সিদ্ধান্ত যখন আমরা গ্রহণ করব আল্লাহ আমাদেরকে ওয়াদা দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন কে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ যে ওয়াদা দেন সেই ওয়াদা আল্লাহ কি ভঙ্গ করেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন আমি জমিনের মাঝে তাদেরকে খেলাফত দান করব কি দান করব সত্যপন্থীদেরকে আমি এই জমিনে বিজয় দান করব বিজয় সত্যপন্থীদের বিজয় অর্জিত হয়ে যাবে এই সমাজের মাঝেও সত্যপন্থীদের বিজয় হবে কিভাবে হবে আল্লাহর কোরআন সত্যপন্থীদের বিজয়ের কি পদ্ধতি বলছে সত্যপন্থীদের বিজয় কিসের মাধ্যমে আসবে ইমান আর সুন্নতি জিন্দিগির মাধ্যমে সত্যপন্থীদের বিজয় অর্জিত আল্লাহর দ্বিতীয় ওয়াদা প্রথম ওয়াদা জমিনের নেতৃত্ব আমি সত্যপন্থীদের হাতে দিব কিন্তু সত্যটা এটা সত্যপন্থী হতে হবে শুধু মুখে বললে হবে না যে আমি মুসলমান আল্লাহ বিজয় দিয়ে দিবে এটা হবে না কাজে মুসলমান হইতে হবে জীবনের সমস্ত কাজ রসুল্লাহর তরিকায় হইতে হবে এক নাম্বার লাস্ট তাকলিফান না তোমাদেরকে জমিনের মাঝে আমি নেতৃত্ব দিব তারপর আল্লাহ নিজেই বলছেন কামাস্তাকলাফাল্লাদিন কাবলিহীন পৃথিবীর অতীত ইতিহাস ঘেটে দেখো আমি যুগে যুগে মানুষ যখন সত্যকে গ্রহণ করেছে আমি সত্যপন্থীদেরকে বিজয় দান করছি ফেরাউন এই পৃথিবীর পরাজিত শক্তি মুসা বিজয়ী শক্তি কে বিজয় দিচ্ছেন এরকম অজস্র ইতিহাস কৌমে আত এই পৃথিবীর পরাজিত শক্তি আল্লাহর নবী হজরত হোদ বিজয়ী শক্তি ঠিক না কৌমে সামত এই পৃথিবীর পরাজিত শক্তি আল্লাহর নবী হজরতে সালেহ বিজয়ী শক্তি নমরুদ পরাজিত শক্তি আল্লাহর নবী হজরত ইব্রাহিম বিজয়ী শক্তি সেই আল্লাহর ওয়াদা সেই আল্লাহ ওয়াদা দিচ্ছেন ওয়াদ আল্লাহ তোমরা সত্যপন্থী হও তোমরা সত্যপন্থী হও আমি তোমাদেরকে বিজয় দিব আমি বিজয় দিব কামাস্তাকলাফাল্লাদিন কাবলিহিম অতীত ঘেটে দেখো কত বিজয় হয়েছে শুধু তাই না তোমাদের যে দিন হক এটাকেও আমি বিজয়ী করে দিই তোমাদেরকে তো নেতৃত্ব দিবই সাথে সাথে দিনে হক এটাকে বিজয়ী করে দিব এমন সমাজ ব্যবস্থা তোমাদেরকে দিব অন্যায় করা কঠিন হয়ে যাবে আর নেক কাজ করা সহজ হয়ে যাবে সুবাহ সমাজে যখন দিনে বাতিল বিজয়ী হয় সে সমাজে মানুষের জান মাল ইজ্জত কোনো কিছুর নিরাপত্তা থাকে না থাকে থাকে না আল্লাহ বলতেছেন এই দিন থাকবে না নিজ জানের নিরাপত্তা পাবে সম্পদের নিরাপত্তা পাবে ইজ্জতের নিরাপত্তা পাবে তোমাদের এই সংকট আর এই সমস্ত সমস্যার দিনগুলোকে আমি সম্ভাবনা আর নিরাপত্তার দিনের দ্বারা পরিবর্তন করে দিব বলাই বাদ এই ভয়ের দিনগুলোকে আমি পরিবর্তন করে আমরা নিরাপত্তার দিন দ্বারা আমি পরিবর্তন করে দিব এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা যে তোমরা সত্যপন্থী হও এই ওয়াদা আর যদি তোমরা সত্যপন্থী না হও আল্লাহ তাও বলতেছেন যারা ইমানের দাওয়াত পৌঁছার পড়ো যারা কুফুরিকে গ্রহণ করো যারা মিথ্যার উপরে থাকলো কাইফাই আহদিল্লাহ কাউমান আল্লাহ কিভাবে সেই সম্প্রদায়কে হেদায়ত দিবেন কাইফা শব্দের অর্থ কিভাবে আল্লাহ প্রশ্ন করতেছেন কাইফা কিভাবে আল্লাহ হেদায়ত দিবেন আউমান এমন লোকদেরকে এমন সম্প্রদায়কে কাফারু বাদা ইমানহিম ইমানের দাওয়াত পৌঁছার পর ইমানের শিক্ষা তাদেরকে দেওয়ার পরও তারা এটাকে অবিশ্বাস করলো এটার উপর চললো না অসাহিদ অথচ সে সাক্ষী দিল আন্নার রসুল হাক্কুন রসুল সত্য আর কোরআনের সত্য দাওয়াত সে পড়লো বুঝলো শুনলো তারপরও সত্য কি গ্রহণ করলো না আল্লাহ তাকে কিভাবে হেদায়ত দিবেন আল্লাহ কোরআনে প্রশ্ন রাখতেছেন তারপর আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন আল্লাহর এটা রীতি না যে আল্লাহ জালিমদেরকে হেদায়ত দেন যারা জুলুমের পথকে গ্রহণ করে আল্লাহ তাদেরকে হেদায়তের পথে আনেন না তাহলে আল্লাহ হেদায়তের পথে আনেন কাকে আল্লাহ কোরআনের মাধ্যমে নবীর মাধ্যমে হেদায়তের পথে আনেন কাদেরকে মান ইত্তাবা যারা আল্লাহর সন্তুষ্টির পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করে যারা সত্যের উপর চলার সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ তাদেরকে হেদায়ত দেন সুবুলাম জান্নাতের পথে আল্লাহ তালা তাদেরকে পৌঁছে দেন কোরআনে কারিমের আজকের এই আলোচনাটা পরিষ্কার পূর্ণ আলোচনার সার কথা এই আমি আপনি যখন সত্যের উপর থাকার সিদ্ধান্ত গ্রহণ করব সিদ্ধান্তটা আমার আর আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত আমাদের পর্যন্ত পৌঁছবে আল্লাহ তালার তরফ থেকে সাহায্য আমাদের পর্যন্ত পৌঁছবে আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত ওয়াদা আল্লাহ কোরআনে কারিমে দিছেন নবীর মাধ্যমে দিছেন সেই ওয়াদাগুলো আমাদের পর্যন্ত পৌঁছবে জীবনের অশান্তি জীবনের যাবতীয় সমস্যা থাকবে না থাকবে না আর আমি আর আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ না করি সত্যের উপর আসার সত্যের উপর চলার আনুল যে মুকুমুহা আল্লাহ প্রশ্ন করতেছেন করছো আর আমি তোমাদের উপর সত্য দিনকে চাপিয়ে দিব জোর করে তোমাদেরকে আমি হেদায়তের পথে আনবো আসতে হবে শেষ কোথায় তিরিশ বছর পাপ চল্লিশ বছর পাপ পঞ্চাশ বছর পাপের জিন্দিগি যাপন করার পর কোন বান্দা যখন সিদ্ধান্ত গ্রহণ করে আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে এই সিদ্ধান্ত কোন বান্দা যখন গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার রহমতের বর্ষণ আল্লাহ তালার রহমতের ফেরিস্তাদেরকে আল্লাহ তালা তার কাছে পাঠিয়ে দেন তারপরে সে যখন এক কদম অগ্রসর হয় আল্লাহ রহমত তার দিকে দুই কদম অগ্রসর হয় সে যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ রহমত দৌড়ে দৌড়ে তার দিকে অগ্রসর হয় আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সত্য যে সত্য দিন নবী করিম সাল্লাসাল্লামের আসাল্লামের মাধ্যমে আল্লাহর কত বড় অনুগ্রহ এই সত্য দিন আর আমার এবং আপনার কাছে আজকে বিকৃত না এদিন বিকৃত ভাবে না সত্যভাবে সঠিকভাবে এখনো কোরআন অবিকৃত কোরআন এখনো অবিকৃত নবী করিম সাল্লাহ আলহি হাদিস আমার আপনার কাছে এসেছে আজকে পনেরো শত বছর অতিবাহিত হয়েছে নবী করিম সাল আলহি হাদিস এখন অবিকৃত নবীর ভাষা আমাদের কাছে সংরক্ষিত কোরআনের অবিকৃত আল্লাহর ভাষা আমার আপনার কাছে সংরক্ষিত আমরা পেয়েছি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা সত্যের উপর চলবো সত্যের উপর থাকবো আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ সুন্নতি জিন্দিগির উপর গড়ে তোলার চেষ্টা করব এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যারা এতদিন ভুল করছি মসজিদে আসি না হাইয়া আলাহ ডাক হয় কিন্তু ওই ডাকে আসি না সিদ্ধান্ত নিতে হবে আসব এই সিদ্ধান্ত নিতে হবে আসব সিদ্ধান্ত নেওয়া যায় না নেওয়া যায় কিছু মানুষ সিদ্ধান্ত নেয় আমরা শুধু সপ্তাহে একদিন না প্রতিদিন আসব এই সিদ্ধান্ত কিছু মানুষকে আমরা নিতে পারি কারা কারা নিতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন সিদ্ধান্তটা সিদ্ধান্তের মতো নেই ইনশাল্লাহ আজকে থেকেই আসবো ইনশাল্লাহ আজকে থেকে আসবো রাজি আছি না ইনশাল্লাহ সিদ্ধান্ত নেই আসবো এই সিদ্ধান্ত নিয়ে নেই ভাই ওই পথ ভুলের পথ এই পথ ছত্য পথ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ও আখির আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলম